created with free version for non-commercial use. আল্লাহর সাথে কথা বলেছেন কিন্তু সচক্ষে আল্লাহকে দেখেননি এটি হচ্ছে সঠিক মত ভালো করে শোনেন আমাদের দেশে বিদ্যার্থীরা বলে যে আল্লাহকে দেখেছেন ভুল কথা এটি মিথ্যা কথা এটি আমি বলছি না যে মিথ্যা কথা মা আয়েশা নবীর সবচেয়ে প্রিয়তমা বিবি আর সাহাবি মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানবতী আলেমা তার চাইতে বেশি আলেমা বড় আলেমা কেউ ছিলেন না তিনি কথা বলেছেন এই মর্মে সংক্ষিপ্ত দুটি হাদিস শোনাই বলছেন যে নবী করিম সাল্লামকে এক লোক জিজ্ঞেস করলো আবুজার আবুজার রাজি জিজ্ঞেস করলেন হাল রায় তার রব্বাকে ইয়া রাসুল আল্লাহ আপনি কি আপনার রবকে আল্লাহকে দেখেছেন কালা তখন নবী সাল বলেন নুরুন আন্না আরাহু তার যা তার সতত নূর আর নূর নূরকে আমি কি করেই দেখতে পারি এই চোখ দিয়ে নূরকে আন্না আরাহু কেমন করে আমি দেখতে পারি আরও বলছেন মায়েশা রাজি আল্লাহ তালানা সহি বখারি সহি মুসলিম হাদিস রয়েছে মানজাম আন্না মোহাম্মদ রা রব্বাহু কেউ যদি ধারণা করে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাঁর প্রতিপালকে আল্লাহকে দেখেছেন ফাকাদ আজাম আল্লাহ ফিরিয়াতা তাহলে সেই ব্যক্তি চরম মিথ্যা কথা বলল সেই ব্যক্তি কি করলো চরম মিথ্যা অপবাদ দিল মিথ্যা কথা বলল তাহলে কেউ যদি বলে যে নবী আল্লাহকে দেখে এসছেন নবীকে বেশি বাড়াবার জন্য কথাটি সত্য হইল না মিথ্যা কথা বললো সে নেকির কাজ করলো না গুনার কাজ করলো মা এসা বলছেন যে গুনহার কাজ করলো আজামাল ফিরিয়া চরম মিথ্যা অপবাদ দিল সে নবীর created with free version for non commercial use